একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে রে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা এই ধরনের স্রষ্টা মোদের মহান আল্লাহ তালা মানল না সেই প্রভুর বিধান কাফের বেদিন না সারা বাঁচতে হলে মুসলমানের বাঁচতে হলে মুসলমানের পায়ে এসে ধর তোরা কর সালেন্ডার কর তোরা কর সালেন্ডার কর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন শক্তি দেখাস বল এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন শক্তি দেখাস বল এই দুনিয়ার সব নিয়ামত মুসলমানের ফল ওরে কাফের বেদিন কেন শক্তি দেখাস বল এই জমিনের বাদশাহিত এই জমিনের বাদশাহিত মুসলিমের উপর তোরা মুরলিপনা ছাড় তোরা মুরলিপনা ছাড় একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর পাবিরে জান্নাতি হুর পাবিরে জান্নাতি ঘর প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল প্রভুর বিধান মানলে হবি মুসলমানের দল না হলে কর দিতে হবে চলবে না কৌশল মুসলমানের গোলাম হয় মুসলমানের গোলাম জীবন বর না হয় দেব কবর তোদের দেব কবর একটা একটা কাফের ধর সকাল বিকাল জবাই কর তারপরে তে নাস্তা কর পাবি রে জান্নাতি ঘুর পাবি রে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি ঘুর পাবি রে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবি রে জান্নাতি ঘুর পাবি রে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি ঘুর পাবি রে জান্নাতি ঘর একটা একটা কাফের ধর সকালে বিকালে জবাই কর তারপরে তে নাস্তা কর পাবি রে জান্নাতি ঘুর পাবি রে জান্নাতি ঘর পাবি রে জান্নাতি হুর পাবি রে জান্নাতি ঘর